আল্লাহর দরবারে এই দোয়া রইল পিস টিভি বাংলার পক্ষ হতে সকল বিশ্ব মুসলিমের প্রতি পিস টিভি বাংলা মানবতা সমাধান pleasure of Allah. Oh, you who believe, read the Quran every night of Ramadan. Night of Ramadan. Welcome, oh Ramadan. It is Ramadan. It is Ramadan. প্রিয় মুসলিম এবং অমুসলিম ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম ওয়ারহমাতুল্লাহি অবরাকাত আমাদের স্রষ্টা আল্লাহ তালার দয়া শান্তি রহমত আপনাদের উপরে বর্ষিত হোক আর এই অনুষ্ঠানে স্বাগতম রমজান আর ডেট উইথ ডক্টর জাকির আমি আপনাদের হোস্ট ইউসুফ চেম্বার্স আজকে আমাদের আলোচনার টপিক এই রমজান থেকে পরের রমজান আসসালাম আলাইকুম ডক্টর জাকির ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাত ডক্টর আপনার জন্য একটা খারাপ খবর আছে <laughs> আজকে আমাদের এই সিরিজ অনুষ্ঠানের একেবারে শেষ এপিসোড আল্লাহ যেন আমাদের সফল করেন ইনশাল্লাহ আমিন ইনশাআল্লাহ তবে ভালো খবর হলো আপনি আবার নিজের কাজে ব্যস্ত হয়ে যাবেন পুরো সময়টা দিতে পারবেন দাওয়া দেওয়ার কাজে পৃথিবী জুড়ে ইসলামের বাণী প্রচার করবেন ইনশাল্লাহ ইনশাল্লাহ আপনাকে আমি আজকে যে প্রশ্নগুলো করব সেগুলোর টপিক হলো এরকম যে রমজান শেষ হলে আমরা কি করব পরের রমজান না আসা পর্যন্ত কারণ আমাদের সবারই একটা আধ্যাত্মিক ক্ষতি হবে রমজান মাস চলে গেল সেই জন্যই আমরা এই এপিসোডের আয়োজন করেছি আমার ধারণা এটা অনেক উৎসাহ আর উদ্দীপনা যোগাবে মুসলিম ভাই বোনদের মনে যাতে করে তারা সেই কাজগুলোই করবে যেগুলো রমজানের পুরো এক মাস ধরে পালন করেছে সবাই ইনশাল্লাহ ইনশাল্লাহ তাহলে প্রথম প্রশ্ন কিভাবে পুরো পৃথিবী জুড়ে মুসলিম ভাই বোনেরা অবিচলিত থাকতে পারে সেটাতে যা অর্জন করেছে রমজান মাসে আলহামদুলিল্লাহ ওসালাত আল্লাহ রসুলিল্লাহ আলী আম্মাবাদ বিসমিল্লাহ রহমান রহিম কাউলি যদি কোনো মুসলিম এই পবিত্র রমজান মাসে নিয়মিত সে রোজা পালন করে আর যদি রাতের বেলায় ক্যামল লায়ল পড়ে আর যদি এ সময় বিভিন্ন ভালো কাজ করে থাকে তাহলে ইনশাল্লাহ সেই ভালো কাজগুলো কন্টিনিউ করে যাবে সারা বছর ধরেই এটাই হলো সত্যিকারের বিশ্বাসীদের লক্ষণ আর আল্লাহ সবানতাল্লাহ সব কিছু দেখেন সত্যি বলতে রমজান চলে গেলেও নিজেকে অপরিবর্তিত রাখা এটাই হচ্ছে পবিত্র রমজানে একজন মানুষের সবচেয়ে বড় অর্জন আর যে লোক রমজান মাসের পরেও অপরিবর্তিত থাকে ভালো কাজগুলো করে যায় সবগুলো ফরজ পাশাপাশি রাতের নামাজ বিভিন্ন সুন্নত ইত্যাদি এটা হচ্ছে সবচেয়ে ভালো লক্ষণ যে তার রোজা আল্লাহ সুবাহতালা কবুল করেছেন এটা কবুল হওয়ার লক্ষণ আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন সুরা ফসিলাত অধ্যায় নম্বর একচল্লিশ আয়াত নম্বর তিরিশ যারা এভাবে বলে আমাদের প্রতিপালক হচ্ছেন আল্লাহ এরপর তারা অবিচলিত থাকে অপরিবর্তিত থাকে এবং তাদের কাছে ফেরেস্তা অবতীর্ণ হয় বিভিন্ন সময়ে আর তারা বলে তোমরা ভয় পেও না চিন্তিত হও না এবং ইনশাল্লাহ তোমাদের কাছে সুসংবাদ আসবে চিরস্থায়ী আশীর্বাদের তার মানে জান্নাত বেহেস তোমাদের এই প্রতিশ্রুতি দেওয়া হয়েছে আল্লাহ কথাটা আবারও বলেছেন সুরাহকাফ অধ্যায় নম্বর ছেচল্লিশ আয়াত নম্বর তেরো যে অবশ্যই তারা বলে আল্লাহ আমাদের প্রতিপালক এবং এরপর তারা অবিচলিত থাকে তাদের কোনো রকম দুঃখ থাকবে না তাদের কোনো ভয় থাকবে না আমাদের প্রিয় নবী মোহাম্মদাম বলেছেন এই হাদিসটা উল্লেখ করা হয়েছে সোহে মুসলিমে খণ্ড নম্বর এক অধ্যায় ও যোগ ওসুল হাদিস নাম্বার চারশো পঞ্চাশ মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বলেছেন যে পাঁচ ওয়াক্ত নামাজ আর এক জুম্মা থেকে পরের জুম্মা নামাজ এক রমজান থেকে পরের রমজান এই সময়গুলো হচ্ছে তোমাদের গুনা ক্ষমা করার সময় যদি এই সময় বড় গুনা থেকে বিরত থাকো এই সবগুলো কাজ পাঁচ অক্ত নামাজ জুমা থেকে পরে জুমা রমজান থেকে পরে রমজান যদি বড় গুনা থেকে বিরত থাকেন এই কাজগুলো করলে আপনার গুনা ক্ষমা করা হবে তাহলে আপনি রমজান মাসে রোজা রাখলেন আল্লাহ তালার সবগুলো নির্দেশ মেনে আর অবিচলিত থাকলেন তাহলে ইনশাল্লাহ পরবর্তী রমজানে আপনার সব গুণা ক্ষমা করা হবে যদি বড় গুণা না করেন হাদিসটা আছে সহি মুসলিমে খণ্ড নম্বর এক অধ্যায় ইমান হাদিস নাম্বার বাষট্টি প্রিয় নবী মোহাম্মদ একবার এক লোক নবীর কাছে এসে তাকে প্রশ্ন করল হে রাসুল আমাকে ইসলাম ধর্ম সম্পর্কে এমন কিছু বলেন যেটা শোনার পর আমাকে আর অন্য কারো কাছেই যেতে হবে না তখন নবী বললেন আল্লাহকে বিশ্বাস করো আর এই বিশ্বাসে অবিচলিত থাকো আল্লাহ সুবাহতাল্লাহ বলেছেন সুরা ইব্রাহিম অধ্যায় নম্বর চোদ্দ আয়াত নম্বর সাতাশ আল্লাহ সুবাহতাল্লাহ প্রতিষ্ঠিত করবেন তাদের যাদের বিশ্বাস মজবুত শাশ্বত বাণীতে বিশ্বাসী তাদেরকে আল্লাহ সুপ্রতিষ্ঠিত করবেন আর বিভ্রান্তিতে রাখবেন তাদের যারা ভুল কাজ করে কোরআনের এ থেকে আমরা জানতে পারছি যে আমরা অবিচলিত থাকব বিশ্বাসে তাহলে আমরা ন্যায়নিষ্ঠদের দলে থাকব ইনশাল্লাহ আমাদের নবী মোহাম্মদাম বলেছেন এটা আছে সহিবুখারিতে খণ্ড নম্বর সাত অধ্যায় পোশাক হাদিস নম্বর পাঁচ হাজার আটশো একষট্টি হজরত আয়েশা রাজিয়াল্লাহ আনহা তিনি বলেছেন যে নবী মোহাম্মদ সাল্লাম একটা ঘর তৈরি করতেন হাসির দিয়ে আর রাতের বেলায় সেখানে ইবাদত করতেন দিনের বেলায় সেটাকে গুটিয়ে তার উপরে বসতেন পরবর্তীতে যখন লোকজন জানতে পারল তারাও নবীর সাথে নামাজ পড়ল আস্তে আস্তে মানুষ বাড়তে লাগল তারপর যখন অনেক মানুষ হয়ে গেল তখন নবী তাদের বললেন যে তোমরা ভালো কাজগুলো যথাসাধ্য চেষ্টা করবে করার আর সেখানে অবিচলিত থাকবে কাজটা খুব সামান্য হল অবিচলিত থাকাটা গুরুত্বপূর্ণ আর আল্লাহ সুবাহতালা কখনো পুরস্কার দিতে ক্লান্ত হন না তবে তোমরা ক্লান্ত হতে পারো আরেকটা হাদিস সহিবুখারিতে খণ্ড নম্বর আট হাদিস নম্বর ছয় হাজার চারশো পঁয়ষট্টি হজরত আয়সারাদি আল্লাহ আনহা বর্ণনা দিয়েছেন যে নবী বলেছেন আল্লাহ তালা সেই কাজগুলো সবচেয়ে বেশি পছন্দ করেন যে কাজগুলো করা হয় নিয়মিতভাবে সেটা খুব সামান্য হলেও তাহলে নবী বলেছেন সেই কাজ করো যেটা করার সামর্থ্য আছে অতিরিক্ত বোঝা নিও না আল্লাহ সেই কাজ পছন্দ করেন যেগুলো নিয়মিত করা হয় সেটা সামান্য হলো তাহলে এটা প্রত্যেক মুসলিমের দায়িত্ব যে রমজান মাস চলে গেলেও তারা বিশ্বাসে অবিচলিত থাকবে সে রমজান মাসে হয়তো সব রোজা রেখেছে তারপরে এখন তার সুযোগ আছে ঐচ্ছিক রোজা রাখার আমাদের নবী এই রোজা রাখার সুপারিশ করেছেন কেউ হয়তো রাতে লাইল পড়ত পবিত্র রমজানের প্রত্যেক রাতে রমজান চলে গেলেও সে রাতে নামাজ পড়তে পারে সে হয়তো জাকাতুল ফিতরা দিয়েছে রমজান মাস শেষ হওয়ার পরও সারা বছর সে দান করতে পারে এছাড়া আর যেসব ভালো কাজ করত যেমন কোরআন পড়া রমজান চলে গেলেও কোরআন পড়বে সে সারা বছর ধরে তাহলে রমজান মাসে আমরা ভালো কাজ যেগুলো অর্জন করেছি পরে সেগুলোতে অবিচলিত থাকব এটাই হচ্ছে নিদর্শন কবুল হওয়ার আর এই লোকগুলোকেই আল্লাহ প্রতিষ্ঠিত করবেন দাজাকাল্লা খায়ের এই উত্তরের জন্য ডক্টর জাকির আপনার কথা শুনে আমাদের দর্শকরা শিক্ষা লাভ করবেন আর সেই সব ন্যায়নিষ্ঠ কাজগুলো করবে যে কাজগুলো তারা পবিত্র রমজান মাসে নিয়মিতভাবে পালন করে এসেছে আপনার মতে একজন মুসলিমের আদর্শ অবস্থানটা কোথায় হবে যে রমজানে পুরো এক মাস রোজা পালন করেছে রমজান মাসও শেষ হয়েছে এখানে আদর্শ অবস্থানটা কি এখানে আদর্শ অবস্থান বা প্রত্যাশিত অবস্থান সত্যিকারের মুসলিমের রমজানের পরে যেরকম হওয়া উচিত যে সবার প্রথমে সে আল্লাহ সুবাহতাল্লাহকে ধন্যবাদ জানাবে কারণ সে তাঁর সাহায্যে রমজান মাসে সবগুলো রোজা রাখতে পেরেছে এছাড়াও রমজান মাসে কিয়ামুল্লাইল পড়েছে একজন সত্যিকারের মুসলিমের অবস্থান রমজানের শুরুতে যেমন ছিল রমজান শেষ হয়ে গেলেও অবস্থানের উন্নতি হয় এ সময় তার ভালো কাজের সংখ্যা বেড়ে যায় আর রমজানে আমরা সবাই সারা মাস রোজা পালন করে থাকি সত্যিকারের বিশ্বাসীরা তখন ভয় পায় যে তাদের কাজগুলো কবুল করা হবে কিনা মুসলিমদের সোনালী যুগে তারা সবসময় প্রতিযোগিতা করতেন একে অন্যের সাথে ন্যায়নিষ্ঠ বিভিন্ন কাজে ভালো কাজের সংখ্যা বাড়ানোর চেষ্টা করতেন তবে আশা করতেন যেন আল্লাহ সবানতাল্লাহ তা কবুল করেন আর ভয় পেতেন যেন এগুলো বাতিল না হয় আল্লাহ পবিত্রকরণে বলেছেন সুরা মাইদা অধ্যায় নম্বর পাঁচ আয়াত নম্বর সাতাশ যে আল্লাহ তাদের কোরবানি কবুল করেন যারা ন্যায়নিষ্ঠ তার মানে ন্যায়নিষ্ঠ হওয়া খুবই গুরুত্বপূর্ণ আর একটা সহি হাদিস আছে তিরমিজিতে হাদিস নম্বর তিন হাজার একশো পঁচাত্তর হজরত আয়সারাদ আনহা একবার তিনি নবীকে জিজ্ঞেস করলেন করোনার একটা আয়াত নিয়ে তাদেরকে যেটা দেওয়ার কথা সেটা দেওয়া হয়েছে এবং তারা ভয়ে কাঁপতে থাকে এরা কি সেই লোকগুলো যারা মদ পান করে আর চুরি করে নবী তখন বললেন হে সিদ্দিকের কন্যা তিনি ছিলেন আবু সিদ্দিক রাজি আল্লাহ আনহর মেয়ে তখন নবী বললেন হে সিদ্দিকের কন্যা শোনো এরা হচ্ছে সেই লোকগুলো যারা রোজা রেখেছে নামাজ পড়েছে আর দান করেছে তারা ভয় পাচ্ছে এজন্য যে আল্লাহ তাদের কাজগুলো কবুল করেছেন নাকি করেননি তারা সেই লোকগুলো যারা ভালো কাজ করে তাড়াতাড়ি তারাই ভালো কাজ করে সবার আগে তাহলে এখানে সতিকারের বিশ্বাসীদের কথা বলা হয়েছে তারা ভালো কাজ করে তারপর আশা করে সেগুলো কবুল হবে আর ভয় পায় হয়তো কবুল হবে না তাহলে পবিত্র রমজান মাসে লোকজন রোজা রাখে ভালো কাজ করে আরেকজন সতিকারের মুসলিম এই ভালো কাজগুলো সারা বছর করবে পরের রমজান পর্যন্ত তবে দুর্ভাগ্যজনকভাবে কিছু মুসলিম আছে যারা খুব ধার্মিক থাকে শুধুমাত্র রমজান মাসে তখন পাঁচক নামাজ পড়ে রমজান মাসে সবগুলো রোজা রাখে তারপর রাতের নামাজও আদায় করে সব ভালো কাজ করে কিন্তু যখনই রমজান মাস চলে যায় এই কাজগুলো তাদের জীবন থেকে মুছে যায় একেবারে অনেকেই তখন ঠিকমতো নামাজও পড়ে না অনেকে জামাতে নামাজ পড়ে না অনেকে ফজরের নামাজও ঘুম থেকে উঠতে পারে না তারা রমজান মাসে নিয়মিত কোরআন পড়ত রমজান চলে গেলে পড়ে না ব্যাপারটা খুবই দুঃখজনক রমজান চলে গেলে ভালো কাজগুলো তারা আর করে না যেন এরকম যে তারা আল্লাহকে বিশ্বাস করেছে শুধু রমজান মাসে এটা দুঃখজনক মোটেও ঠিক না যেন আল্লাহ তালা শুধু রমজান মাসে থাকেন অন্য সময় তার কোনো অস্তিত্বই নেই তাই আমি আল্লাহ তালার কাছে দোয়া করি তিনি যেন আমাদের সবাইকে অবিচলিত রাখেন পবিত্র রমজান মাসে যেরকম ছিলাম সারা বছর ধরে আগামী রমজান পর্যন্ত ইনশাল্লাহ আমিন ইনশাল্লাহ আর ডক্টর জাকির আমিও একমত আমাদের মধ্যে অনেকেই রমজান মাস চলে গেলে ধর্মকে অবহেলা করে তবে আপনি কি আমাদের বলবেন যে আমরা রমজান মাসে যে কাজগুলো নিয়মিতভাবে করেছি আর রোজা পালন করেছি পবিত্র রমজান মাসে এখন আপনি কি বলবেন যে কোন কোন পদ্ধতিতে আমরা সেই ন্যায়নিষ্ঠ কাজগুলো করে যাব রমজান মাস চলে যাওয়ার পরেও এক নম্বর যার মানে হে প্রতিপালক সরল পথ দেখানোর পরে তুমি আমাদের অন্তরকে বিপথে যেতে দিও না তোমার নিকট থেকে আমাদেরকে করুণা দাও নিশ্চয়ই তুমি মহান দাতা কোনো পরিমাপ ছাড়া সবাইকে তুমি দান করো প্রিয় ভাই বোনেরা ইনশাল্লাহ আবার দেখা হবে এখন ছোট্ট বিরতি বিশ টিভি বাংলার পক্ষ থেকে ঈদ উল ফিতর উপলক্ষে সকল শ্রোতা দর্শক মন্ডলীকে মোবারকবাদ জানাই তাকাব্বাল আল্লাহ মিন্না ওমিনকুম সালেহাল আমাল বিস টিভি বাংলা মানবতা সমাধান শাস্তি কবর হচ্ছে মরার পরে প্রথম বিপদ যখনই কোনো মানুষকে কবরে রাখা হয় তখন তার নিকটে দুইজন আসেন একজনের নাম মনকার আর একজনের নাম নাকির কবরে হঠাৎ করে দুইজন ফেরেস্তা ঢুকে গেলেন যাদের আকার আকৃতি সবুজ কালো শয়তানের পরিণতি কবরের জমিন তাকে এভাবে চেপে ধরে তখন তার ডান দিকের হাড়গুলি বাম দিকে ঢোকে যায় বাম দিকের হাড়গুলি ডান দিকে ঢোকে যায় ঠিক এইভাবে তাহলে বাঁচার কি উপায় জানার জন্য দেখুন কবরের শাস্তি প্রতি বুধবার রাত বারোটায় বাংলাদেশে ও রাত সাড়ে এগারোটায় ভারতে বিস টিভি বাংলায় দ্বিধা দ্বন্দ্ব মূল্যবোধের অভাব প্রকৃত বিশ্বাসের অভাব অসচেতন জীবনযাপন ধর্মকে ভুলভাবে তুলে ধরা ধর্মীয় গ্রন্থের পরিবর্তন এবং সংস্করণ যথাযথ তথ্য পেতে সকল ক্ষেত্রে আমি সংগ্রাম করছি সত্য প্রকাশ করতে কারণ এটা যেন আপনার অধিকার আর আমার দায়িত্ব সত্যটা বলা দেখুন সত্য উন্মোচন আজ রাত নটায় বাংলাদেশে ও রাত সাড়ে আটটায় ভারতে পিস টিভি বাংলায় The students of Islamic International School welcome all of you. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Al-Malikum. be with them. M-U-S-L-I-M. I'm so blessed to be with them. Don't know about you, I know about me. I'm proud cause I'm rolling Islamically. Everywhere I see, even on TV. People talking trash about the way watch little wonders at the best বিস্ময় শিশুরা প্রতি বুধবার রাত সাড়ে সাতটায় বাংলাদেশে ও সন্ধ্যা সাতটায় ভারতে পিস টিভি বাংলায় প্রিয় মুসলিম এবং অমুসলিম ভাই বোনেরা আসসালাম আলাইকুম এই অনুষ্ঠানে স্বাগতম রমজান আ ডেট উইথ ডিরেক্টর জাকির আমি আপনাদের হোস্ট ইউসুফ চেম্বার্স আর আজকে আমাদের আলোচনার টপিক এই রমজান থেকে পরের রমজান আসসালাম আলাইকুম ডক্টর জাকির ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাত আর ডক্টর জাকির আমিও একমত আমাদের মধ্যে অনেকেই রমজান মাস চলে গেলে ধর্মকে অবহেলা করে তবে আপনি কি আমাদের বলবেন যে আমরা রমজান মাসে যে কাজগুলো নিয়মিতভাবে করেছি আর রোজা পালন করেছি পবিত্র রমজান মাসে এখন আপনি কি বলবেন যে কোন কোন পদ্ধতিতে আমরা সেই ন্যায়নিষ্ঠ কাজগুলো করে যাব রমজান মাস চলে যাওয়ার পরেও এক নম্বর হচ্ছে আল্লাহ সুবাহর সাহায্য তার কাছে সাহায্য চাওয়া আল্লাহ পবিত্রকরণে বলেছেন সুরা আল ইমরান অধ্যায় তিন আয়াত একশো ষাট আল্লাহ সাহায্য করলে তোমাদের কেউ হারাতে পারবে না আর আল্লাহ সাহায্য না করলে এমন কে আছে যে তোমাদের সাহায্য করবে তাই মোমিনগণ আল্লাহ তালার উপরে নির্ভর করুক তাহলে সবার আগে আপনি আল্লাহ সুবাহতালার কাছে সাহায্য চাইবেন দোয়া করবেন যেন সরল পথে থাকতে পারেন আর খেয়াল রাখবেন যেন রমজান মাস শেষ হওয়ার পরেও অবিচলিত থাকতে পারেন এ সময় আপনি একটা দোয়া পড়তে পারেন যেটা আল্লাহ উল্লেখ করেছেন তার কিতাব কোরআনে সুরা আল ইমরান অধ্যায় নম্বর তিন আয়াত নম্বর আট আল্লাহ বলেছেন রব্বানা লাতুজি কুলুবানা বাদিদ হদাইতানা ওয়াহাবলানা মিল্লাদুলকা রহমা ইন্নাকান্তাল ওয়াহাব যার মানে হে প্রতিপালক সরল পথ দেখানোর পরে তুমি আমাদের অন্তরকে বিপথে যেতে দিও না তোমার নিকট থেকে আমাদেরকে করুণা দাও নিশ্চয়ই তুমি মহান দাতা কোনো পরিমাপ ছাড়া সবাইকে তুমি দান করো এটাই খুব ভালো দোয়া এ দোয়াটা করতে পারেন আর বিশেষ করে রমজান মাস চলে গেলে যে রব্বানা ওয়াহাব হে প্রতিপালক সরল পথ দেখানোর পরে আমাদের বিপথে যেতে দিও না আমাদের করুণা করো তোমার নিকট থেকে নিশ্চয়ই তুমি কোনো পরিমাপ ছাড়াই সবাইকে দান করো আমি দুবার বললাম কারণ এটা খুব গুরুত্বপূর্ণ দোয়া দুই নাম্বার এ সময় আপনি থাকবেন ন্যায়নিষ্ঠ মানুষদের সঙ্গে বন্ধুবান্ধব যাদের সাথে বাস করছেন সবাই ন্যায়নিষ্ঠ হবে আর থাকবেন সরল পথে সত্যিকারের বিশ্বাসী হবে যাতে করে আপনি সরল পথে থাকেন অবিচলিত থাকেন সেই কাজগুলো রমজান মাসে যেগুলো করেছেন তিন নম্বর পয়েন্ট এ সময় আপনি শুনবেন ইসলামিক লেকচার ইসলামিক আলোচনা ইসলামিক সেমিনার ইসলামিক কনফারেন্স যাবেন বিভিন্ন ইসলামিক প্রতিষ্ঠানে এগুলো আপনাকে সরল পথে থাকতে সাহায্য করবে আল্লাহ তালার কাছাকাছি নিয়ে আসবে চার নম্বর পয়েন্ট এ সময় দেখবেন বিভিন্ন ইসলামিক অনুষ্ঠান হয়তো ভিডিও ক্যাসেট অথবা সিডি বা ডিভিডিতে কিংবা টেলিভিশনে এতে করে ধর্ম সম্পর্কে অনেক কিছু জানতে পারবেন আর ইসলাম ধর্মের কাছাকাছি আসতে পারবেন আপনি এ সময় বিভিন্ন ইসলামিক ওয়েবসাইটে যেতে পারেন ইন্টারনেট থেকে এটাও অবিচলিত থাকতে সাহায্য করবে আপনারা অডিও লেকচার শুনতে পারেন বিভিন্ন ইসলামিক বিশেষজ্ঞগণের বিভিন্ন বই পড়তে পারেন তারপর পবিত্র কোরআনের অনুবাদ পড়বেন এছাড়াও পড়বেন সহি হাদিস পবিত্র কোরআনের অনুবাদ এ ব্যাপারে বলেছি সহি ইন্টারন্যাশনাল বেশ ভালো অনুবাদ তারপর আবদুল্লা ইসুফ আলীর অনুবাদ এরপর মহসিন খান এগুলো কোরআনের বেশ ভালো অনুবাদ তারপর যদি হাদিসের কথা বলেন তাহলে পাচ্ছেন সহি বুখারি সহি মুসলিম সুনান আবু দাউদ সুনান আল নিসাই তিরমিজি ইবনে মাজা ইত্যাদি এরপর নবীর জীবন কাহিনী একটা ভালো বই হচ্ছে রাহিক আল মাখতুম লিখেছেন শেখ সাইফুর রহমান মুবারকপুরি এরকম আরও বই এগুলো আপনাকে সঠিক পথে রাখবে এছাড়াও খেয়াল রাখতে হবে যেন ফরজ কাজগুলো আপনি করেন যেমন ধরেন পাঁচ ওয়াক্ত নামাজ পড়া এরপর হতে পারে দান করা হজ পালন করবেন যদি সামর্থ্য থাকে এরকম আরও অনেক কাজ এ সময় আপনি ঐচ্ছিক কাজগুলো বেশি বেশি করে করবেন নফল কাজগুলো বেশি করবেন তাহলে আল্লাহর কাছাকাছি যেতে পারবেন অবিচলিত থাকতে পারবেন সবগুলো নফল কাজ এ সময় বেশি করে আল্লাহ তালা জিকির করবেন বেশি করে আল্লাহকে স্মরণ করবেন এ সময় কোরআন পড়বেন যতদূর পড়া সম্ভব আর মনে রাখবেন যতদূর সম্ভব এবং যেটা মনে থাকবে সেটা বারবার পড়বেন যাতে করে সেগুলো ভুলে না যান তাছাড়াও এটা খুবই গুরুত্বপূর্ণ সেই কাজগুলো থেকে বিরত থাকবেন যেগুলো আপনাকে আল্লাহর কাছ থেকে দূরে নিয়ে যাবে যেগুলো খুতুয়াত শয়তান যেমন অনস্লামিক অনুষ্ঠান দেখা বা অনস্লামিক কোনো সিনেমা অনস্লামিক গান শোনা মিউজিক শতম প্রধান একটা কারণ অনেক মুসলিম আছে তারা মনে করে যে রমজানে আমরা যে ভালো কাজগুলো করি সেগুলো এক ধরনের প্রথা অথবা ঐতিহ্য এটা সমাজের প্রথা যে রমজান মাসে রোজা রাখতে হবে তারপর রমজান মাসে তারাবি নামাজ পড়ব ভালো কাজ করব যেন একটা প্রথা যেন এটা আল্লাহ তালার ইবাদত করা নয় অনেক লোক আছে যারা তারাবির নামাজ পড়ে তার মানে কিয়ামুল্লাল একনিষ্ঠভাবে তবে দুর্ভাগ্যজনকভাবে অনেক ফরজ নামাজ তারা মিস করে আর এটা মোটেও ঠিক না কারণ ফরজ নামাজ আবশ্যিক কিন্তু তারাবি আবশ্যিক না এটা শূন্যতে মোয়াক্কাদা এটা মুস্তাব তাহলে অনেকে এটাকে ভাবে প্রথা রমজানের কাজগুলোকে মনে করে প্রথা মনে করে ঐতিহ্য সেজন্য রমজান মাস চলে গেলে তারা সবকিছু ভুলে যায় কথা আগে বলেছি যেন আল্লাহ সুবাহতাল্লাহ শুধু রমজান মাসে থাকেন অন্য কোনো মাসে থাকেন না দুই নম্বর পয়েন্ট হচ্ছে রমজানে যে পরিবেশ আর পরিস্থিতি আমরা সাধারণত দেখতে পাই রমজান চলে গেলে সেটা আর থাকে না আর এ কথা আগেও বলেছি এ সময় যদি ন্যায়নিষ্ঠ বন্ধুবান্ধব আর ভালো মানুষের সাথে মেশেন তাহলে অবিচলিত থাকার সম্ভাবনাও বেশি থাকে আর তিন নম্বর যে দুর্বল ইমানের কারণে অনেক সময় ন্যায়নিষ্ঠ কাজের পরিমাণ কমে যেতে থাকে রমজানের শুরুতে মানুষের আগ্রহ বেশি থাকে মাঝে মধ্যে বাড়াবাড়িও করে ফেলে সেজন্য আমরা দেখি তারাবির প্রথম নামাজে মসজিদ একেবারে মানুষজনে ভর্তি থাকে কেমন লাইলের জন্য এরপর মানুষ কমতে থাকে আর রমজানের শেষের দিকে একেবারেই সেটা কমে যায় সেজন্য আমরা বাড়াবাড়ি করব না অতি আগ্রহ বা অতি উৎসাহ দেখাবো না কারণ আমাদের নবী বলেছেন যে কাজটা হবে নিয়মিত সেটা সবচেয়ে ভালো কাজ যদি সামান্য হয় অল্প সময় ধরে বেশি কাজের চেয়ে এটা ভালো তাহলে আমরা এমন কাজ করব যেগুলো নিয়মিত আর ইমান মজবুত থাকতে হবে আর সবশেষ পয়েন্ট যে আমাদের নবী মোহাম্মদ ইসলামের একটা হাদিস মাসনাদ আহমদ খণ্ড নম্বর দুই পৃষ্ঠ নম্বর দুশো তিরিশ হাদিস নম্বর সাত হাজার একশো আটচল্লিশ প্রিয়নবী বলেছেন এই পবিত্র রমজান মাসে শয়তান থাকে শেকলে বাঁধা বেহস্তের দরজা এই সময় খোলা থাকে আর দোজখের দরজা থাকে বন্ধ তাহলে রমজান মাসে শয়তানের প্ররোচনা কম থাকে কারণ শয়তান তখন সেকলে বাঁধা থাকে রমজান মাস চলে গেলে প্ররোচনা বেড়ে যায় শয়তান সক্রিয় হয়ে ওঠে সত্য থেকে দূরে সরে যাওয়ার সম্ভাবনাও তখন বেড়ে যায় আর পবিত্র রমজান মাসে দোজখের দরজা বন্ধ থাকে বেহেস্তের দরজা থাকে খোলা তাই ভালো কাজের সম্ভাবনা বেশি এই হচ্ছে কয়েকটা কারণ যেগুলোর জন্য আমাদের মধ্যে অনেকে অবিচলিত থাকতে পারেন না রমজান মাস চলে গেলে আমরা এটাকে অতিক্রম করব কিভাবে এটা দেখে মনে হতে পারে যে রমজানের পরে আমরা আরো অনেক খারাপ হয়ে যাই ভালো হওয়ার বদলে এই সীমাবদ্ধতাকে অতিক্রম করব কিভাবে কি কারণে এই দুরবস্থা তৈরি হচ্ছে প্রথমে আমাদের মুসলিমদের বুঝতে হবে যে এই রমজান মাস কোনো ঐতিহ্য বা প্রথা নয় যে নামাজ পড়ব রোজা রাখব এমন না যে শুধু নির্দিষ্ট সময়ের জন্য এগুলো করব। আমরা এটা করছি আল্লাহ সামানার জন্য আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য এটা ফরজ কাজ আর ঠিকভাবে পালনের ফলাফল সারা বছর থাকবে ইনশাল্লাহ আল্লাহ পবিত্রকরণে বলেছেন সুরা হিজর অধ্যায় নম্বর পনেরো আয়াত নিরানব্বই প্রতিপালকের ইবাদত করো শেষ সময় আসা পর্যন্ত মানে মৃত্যু পর্যন্ত তার মানে এই না যে আল্লাহ তালার ইবাদত করবেন শুধু রমজান মাসে ইবাদত করবেন সারা জীবন ধরে আপনার জীবনের শেষ দিন পর্যন্ত আপনার মৃত্যু পর্যন্ত আর আমরা আল্লাহ তালার পথে চেষ্টা সংগ্রাম করব আর আমরা ন্যায়নিষ্ঠ মানুষের সাথে মিশব রমজান মাস চলে গেলে মিশব তাদের সাথে যারা ন্যায়নিষ্ঠ সরল পথে আছেন তাদের সাথে আর পবিত্র কোরআন আমাদের বলছে তোমরা একে অপরকে সাহায্য করবে আমরা একে অন্যকে পথ দেখাবো সাহায্য করব যাতে আমাদের ইমান আর মজবুত হয় সরল পথে থাকতে পারি আর ইবাদতের বিভিন্ন কাজ কঠিন মনে করা উচিত না আমরা মনে করব না যে কাজগুলো বিরক্তিকর অথবা খুব ঝামেলাপূর্ণ এর আসল কারণটা জানে না অনেকের কাছে তাই এটা বিরক্তিকর মনে হয় আমরা চেষ্টা করব ভালো কাজ করতে আল্লাহ পবিত্র করণে বলেছেন সুরান কাবুত অধ্যায় নম্বর উনত্রিশ আয়াত নম্বর উনসত্তর যদি আমার উদ্দেশ্যে চেষ্টা করো তাহলে তোমাদের পথ খুলে দেব যদি আল্লাহর উদ্দেশ্যে জিহাদ করেন জিহাদ ফি সাবিল্লা আল্লাহ তালার উদ্দেশ্যে চেষ্টা করেন তিনি আমাদের জন্য কাজ সহজ করে দেবেন আর আমাদের নবী মোহাম্মদ সাল্লাহামের একটা হাদিস আছে সহি মুসলিমে খণ্ড নম্বর চার হাদিস নাম্বার ছয় হাজার সাতশো আটাত্তর প্রিয়নবী মোহাম্মদ সাল্লাহাম বলেছেন যে বেহস্তের চারপাশে রয়েছে পরিশ্রম আর দোজখের চারপাশে রয়েছে প্ররোচনা মানুষ মনে করে ইবাদতের কাজগুলো অনেক পরিশ্রমের ভালো কাজ করা কঠিন আর শয়তান প্ররোচিত করে তাদেরকে দোজখের দিকে আসতে তাহলে আমরা এই খুতুয়াতে শয়তানকে এড়িয়ে চলব তার মানে শয়তানের পদচিহ্ন আর থাকব সরল পথে এটা খুবই গুরুত্বপূর্ণ আর আমাদের খেয়াল রাখতে হবে যেন আল্লাহ সুবাহতালার উদ্দেশ্যে চেষ্টা করে যাই এতে করে আমরা উপকার পাব এই দুনিয়ায় পাশাপাশি আখিরাতেও আর আমরা একটা দোয়া করতে পারি আল্লাহ সাবান তালার উদ্দেশ্যে এটা আছে পবিত্র করণে চূড়া আনাম অধ্যায় নম্বর ছয় আয়াত একশো বাষট্টি বলা হয়েছে যে ইন্নাসালাতি ও নুসুকি আলমিন যে নিশ্চয়ই আমার নামাজ আমার কোরবানি এবং হজ আমার জীবন এবং মৃত্যু সবকিছু আল্লাহ তালার উদ্দেশ্যে যিনি হলেন এই বিশ্বজগতের পালনকর্তা তাই আমরা আল্লাহ তালার কাছে দোয়া করি যে আমার নামাজ শুধু তোমার জন্য আমার কোরবানি আর হজ শুধু তোমার জন্য আমার জীবন এবং মৃত্যু তোমার জন্য যিনি বিশ্বজগতের প্রতিপালক তাহলে ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সরল পথে রাখবেন আমরা অবিচলিত থাকব পরবর্তী রমজান পর্যন্ত ইনশাআল্লাহ এবং আমিন <laughs> আল্লাহ যেন আমাদের সবাইকে সেই অবস্থানে নিয়ে যান ইনশাআল্লাহ ডক্টর জাকির এই পবিত্র রমজান মাসে আমরা আরও ধৈর্যশীল হওয়ার ট্রেনিং নেই আপনি কি আমাদের দর্শকদের ধৈর্যের গুরুত্ব সম্পর্কে কিছু বলবেন আপনি যদি এখানে ধৈর্য সম্পর্কে বলেন অর্থাৎ সবর পবিত্রকরণ এই শব্দটা আছে একশো বার এটা ইসলামের সবচেয়ে গুরুত্বপূর্ণ গুণগুলোর মধ্যে একটা ধৈর্য ধরলে আল্লাহর কাছাকাছি যেতে পারবেন কোরণে অনেক জায়গায় বলা হয়েছে আল্লাহ ধৈর্যশীলদের সাহায্য করে থাকেন আল্লাহ কোরণে বলেছেন সুরাবাকার অধ্যায় নম্বর দুই আয়াত পঁয়তাল্লিশ যে আল্লাহর সাহায্য চাও ধৈর্য অধ্যবসায় নামাজের মাধ্যমে আর বিনীতগণ বাদে এটা সবার জন্যই কঠিন আল্লাহ করণে বলেছেন সুরাবাকার অধ্যায় নম্বর দুই আয়াত একশো তেপান্ন যে হে মুমিনগণ আল্লাহর কাছে সাহায্য চাও ধৈর্য অধ্যবসায় আর নামাজের মাধ্যমে নিশ্চয়ই আল্লাহ তাদের সাথে আছেন যারা ধৈর্যশীল অধ্যবসায়ী আর আল্লাহ কথা আবার বলেছেন সুরা সুরাবাকারা অধ্যায় নম্বর দুই আয়াত একশো পঞ্চান্ন থেকে একশো সাতান্ন নম্বর পর্যন্ত যে নিশ্চয়ই তোমাদের পরীক্ষা করব কিছু ভয় আর কিছু ক্ষুধা দিয়ে ধন সম্পদ জীবন এবং ফল ফসলের ক্ষয়ক্ষতি দিয়ে আর তারাই সফল হবে যারা ধৈর্যের সাথে অধ্যবসায়ী এরপরে বলা হয়েছে আর যখন তারা বিপর্যয়ের মধ্যে পড়ে তখন বলে ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন আমরা তার কাছ থেকে এসেছি তার কাছে ফিরে যাব আল্লাহ তালার কাছ থেকে এসেছি আল্লাহ তালার কাছেই ফিরে যাব প্রিয় ভাই বোনেরা ইনশাআল্লাহ আবার দেখা হবে এখন ছোট্ট বিরতি বাংলার সকল দর্শকদেরকে জানাই ঈদ উল ফিতরের আন্তরিক শুভেচ্ছা বাংলা মানবতা সমাধান বিশ্বের সকল জ্ঞানের উৎস এখান থেকে জ্ঞানকে বের করে নিতে হবে ঘোষণা সৌরজগৎ সূর্যকে কেন্দ্র করে তার গ্রহগুলো একটি চমৎকার শৃঙ্খলার ভিতর দিয়ে ঘুরছে পৃথিবী ঘুরছে তার আপন কক্ষপথে গবেষণা আল্লাহ সুবাহান কি পরিমাণ শৃঙ্খলার ব্যবস্থা করেছেন ডক্টর আহমদুল্লাহ ত্রিশালী সব আলোচনা এখানে চলে আসতে পারে হে আল্লাহ মালিক প্রতি সোমবার ও মঙ্গলবার রাত সাড়ে দশটায় বাংলাদেশে ও রাত দশটায় ভারতে টিভি বাংলায় ডাক্তার জাকিরের আন্তরিক বার্তা সবচেয়ে লাভজনক ব্যবসা আপনি কি জানতে চান কোন ব্যবসা আপনাকে সর্বোচ্চ মুনাফা দিতে পারে কোরআন এই মূল্যবান তথ্য বলে দিয়েছেন আল্লাহ তালার রাস্তায় বাংলা মানবতার সমাধান বাংলা মানবতা সমাধান প্রিয় মুসলিম এবং অমুসলিম ভাই বোনেরা আসসালাম আলাইকুম আমাদের অনুষ্ঠানে স্বাগতম রমজান আর ডেট উইথ ডক্টর জাকির আমি আপনাদের হোস্ট ইউসুফ চেম্বার্স আর আজকে আমাদের আলোচনার টপিক এই রমজান থেকে পরের রমজান ডক্টর জাকির আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত ডক্টর জাকির এই পবিত্র রমজান মাসে আমরা আরও ধৈর্যশীল হওয়ার ট্রেনিং নেই আপনি কি আমাদের দর্শকদের ধৈর্যের গুরুত্ব সম্পর্কে কিছু বলবেন আপনি যদি এখানে ধৈর্য সম্পর্কে বলেন অর্থাৎ সবর পবিত্রকরণ এই শব্দটা আছে একশো বার এটা ইসলামের সবচেয়ে গুরুত্বপূর্ণ গুণগুলোর মধ্যে একটা ধৈর্য ধরলে আল্লাহর কাছাকাছি যেতে পারবেন কোরণে অনেক জায়গায় বলা হয়েছে আল্লাহ ধৈর্যশীলদের সাহায্য করে থাকেন আল্লাহ কোরণে বলেছেন সুরাবাকার অধ্যায় নম্বর দুই আয়াত পঁয়তাল্লিশ যে আল্লাহর সাহায্য চাও ধৈর্য অধ্যবসায় নামাজের মাধ্যমে আর বিনীতগণ বাদে এটা সবার জন্যই কঠিন আল্লাহ কোরণে বলেছেন সুরাবাকার অধ্যায় নম্বর দুই আয়াত একশো তেপান্ন যে হে মুমিনগণ আল্লাহর কাছে সাহায্য চাও ধৈর্য অধ্যবসায় আর নামাজের মাধ্যমে নিশ্চয়ই আল্লাহ তাদের সাথে আছেন যারা ধৈর্যশীল অধ্যবসায়ী আর আল্লাহ কথা আবার বলেছেন সুরাবাকারা অধ্যায় নম্বর দুই আয়াত একশো পঞ্চান্ন থেকে একশো সাতান্ন নম্বর পর্যন্ত যে নিশ্চয়ই তোমাদের পরীক্ষা করব কিছু ভয় আর কিছু ক্ষুধা দিয়ে ধন সম্পদ জীবন এবং ফলফসলের ক্ষয়ক্ষতি দিয়ে আর তারাই সফল হবে যারা ধৈর্যের সাথে অধ্যবসায়ী এরপরে বলা হয়েছে আর যখন তারা বিপর্যয়ের মধ্যে পড়ে তখন বলে ইন্নালিল্লাহি ওয়া ইন্নাইলাহি রাজিউন আমরা তার কাছ থেকে এসেছি তার কাছে ফিরে যাব আল্লাহ তালার কাছ থেকে এসেছি আল্লাহ তালার কাছেই ফিরে যাব এখানে বলা হচ্ছে ধৈর্য এবং অধ্যবসায়ের কথা আল্লাহ পবিত্র করণে বলেছেন সুরা আলী ইমরান অধ্যায় নম্বর তিন আয়াত দুইশো যে ইমানদারগণ তোমরা ধৈর্য ধারণ করো আর অবিচলিত থাকো একে অন্যের শক্তি বাড়াও যাতে সফলকাম হতে পারো আল্লাহ পবিত্র করণে বলেছেন সুরাহুদ অধ্যায় নম্বর এগারো আয়াত নম্বর একশো পনেরো এবং তোমরা ধৈর্য ধারণ করো কারণ আল্লাহ নিশ্চয়ই সৎকর্মপরায়ণদের শ্রমফল নষ্ট করবেন না আল্লাহ এটা আবার বলেছেন সুরা নাহাল অধ্যায় নম্বর ষোলো আয়াত একশো সাতাশ যে ধৈর্য ধরো কারণ তোমার ধৈর্য তো আল্লাহর সাহায্যেই আবার ভেসতে যেতে গেলে অন্যতম প্রধান একটা শর্ত সাবর মানে ধৈর্য আল্লাহ পবিত্র কোরআনে বলছেন সুরা আল্লাহ সর অধ্যায় নম্বর একশো তিন আয়াত এক থেকে তিন ওয়াল আসর ইন্নাল ইনসান আল আমানু ওয়া আমিলু সলিহাতি ওয়া তাওয়াসাউ বিল ওয়া তাওয়াসাউ বিস সাবর নিশ্চয়ই মানুষ সব সময় ক্ষতিগ্রস্ত হয় শুধু তারা বাদে যারা ঈমান আনে যারা সৎ কাজ করে মানুষকে সত্যের পথে আহ্বান করে ধৈর্য এবং উদ্যবসের পথে আহ্বান করে তাহলে বেঁচতে যাওয়ার অন্যতম শর্ত হচ্ছে আপনাকে সবর করতে হবে বেহেস্তে যেতে লাগবে মিনিমাম চারটা শর্ত ইমান সৎকাজ সত্যের পথে আহ্বান করা ধৈর্য এবং অধ্যবসের পথে আহ্বান করা যদি আর একটাও বাদ যায় স্বাভাবিক পরিস্থিতিতে বেহেস্তে যেতে পারবেন না কারণ আল্লাহ বলেছেন ধৈর্য এখানে অবশ্যই লাগবে যদি আল্লাহ আপনাকে ক্ষমা করেন সেটা আলাদা ব্যাপার আল্লাহ বলেছেন সুরানিসা উদ্দা চার এত আটচল্লিশ এছাড়াও সুরানিসা উদ্দা চার এত একশো ষোলো আল্লাহ তালা চাইলে যে কোনো গুণা ক্ষমা করতে পারেন তবে শিরকের গুণা কখনোই ক্ষমা করবেন না তাহলে স্বাভাবিক পরিস্থিতিতে যদি এই চারটা শর্তের একটাও বাদ যায় বেঁচতে যেতে পারবেন না তার মধ্যে একটা হচ্ছে সবর পবিত্র কোরআনে আছে সুরা অধ্যায় চুরানব্বই আয়াত পাঁচ ও ছয় যে প্রত্যেক কষ্টের পরই রয়েছে পুরস্কার প্রত্যেক কষ্টের পরে রয়েছে সাফল্য তার মানে কঠিন সময় আসবে তবে ইনশাল্লাহ শেষে থাকবে সাফল্য তাই আমরা সরল পথে থাকব সবুর করব আর আগেও বলেছে সবুর শব্দটার মানে ধৈর্য ধৈর্য ধরলে হবেন আত্মসংযমী এছাড়াও সবর মানে হচ্ছে নিয়মিত এর মানে আত্মসংযম এর মানে সহিষ্ণুতা এর মানে অধ্যবসায় এরকম আরও অনেক আর একজন যদি ধৈর্য ধরে তাহলে সে সফল হবে যে লোক ধৈর্য ধরে না সে খুব বিরক্ত হয় খুব রেগে যায় তার মেজাজ ওঠানামা করে হয়তো কর্মচারীদের ছাঁটাই করল হয়তো স্কুল থেকেই ছাঁটাই হবে হয়তো অন্যদের সাথে খারাপ ব্যবহার করে অধৈর্য হওয়াটা মোটেও ঠিক না কাজটা হয়তো করতে পারতেন কিন্তু অধৈর্যের কারণে পারবেন না আর যে মানুষটা শান্ত থাকে স্থির থাকে সে সঠিকভাবে চিন্তা করতে পারে এতে সফলতা বেশি আসে যে মানুষটা অধৈর্য রেগে যায় বিরক্ত হয়ে যায় হতাশ হয়ে পড়ে যে কাজটা পারে সেটাও তখন হয়তো পারবে না আর ধৈর্য ধরলে যেটা পারেন না সেটাও হয়তো তখন আপনি করে ফেলতে পারেন ধৈর্য খুব গুরুত্বপূর্ণ সাফল্যের জন্য এই পৃথিবীতে আর পাশাপাশি আখিরাত আল্লাহ তাহলা যেন আমাদের নেতিবাচক দিকগুলো কমিয়ে দেন আমরা যেন আরও ধৈর্যশীল হতে পারি তাহলে আমরা সফল হব ইহকালে পরকালে ইনশাআল্লাহ পরের প্রশ্ন ডক্টর জাকির এটার প্রসঙ্গ হল এখনকার দিনে রমজান মাস শেষ শয়তান মুক্ত হয়ে গেছে তরুণ সমাজের অনেকেই বাকিদের কথা নাইবা বললাম বয়স্ক লোকজনও আবার টেলিভিশন দেখার খারাপ স্বভাবটা রপ্ত করে আপনি কি আমাদের দর্শকদের এই টেলিভিশন দেখার ক্ষতিকর প্রভাবগুলো সম্পর্কে কিছু বলবেন এই টেলিভিশন এতে উপকারের চেয়ে ক্ষতির পরিমাণই বেশি এতে ক্ষতি হবে আধ্যাত্মিক ক্ষেত্রে নৈতিক ক্ষেত্রে সামাজিক আর অর্থনৈতিক ক্ষেত্রে টেলিভিশনের ক্ষতির দিকগুলো নিয়ে একটা লেকচার দেয়া যায় এক নাম্বার টেলিভিশনকে আমি বলে থাকি একটা খুতুয়াত শয়তান এটা শয়তানের পদচিহ্ন এর অনেক কারণ এক নাম্বার হচ্ছে যে এটা অনেক সময় মানুষের নামাজ পড়ায় বাধা দেয় একজন লোক টিভিতে অনুষ্ঠান দেখছে একজন মুসলিম যদিও নামাজের সময় হয়েছে আচ্ছা ঠিক আছে পাঁচ মিনিট পরে এভাবে একটার পর একটা অনুষ্ঠান দেখতে গিয়ে সে নামাজ মিস করে ফেলে দুই নম্বর টেলিভিশনে অনেক বেশি অশালীনতা প্রচার করা হয় আপনারা যে চ্যানেলগুলো দেখবেন সেখানে অশালীনতা অনেক বেশি আছে আল্লাহ করণে বলেছেন সুরা নূর অধ্যায় নম্বর চব্বিশ আয়াত নম্বর তিরিশ মুমিন পুরুষদের বলো তারা যেন দৃষ্টি সংযত রাখে লজ্জাস্থানে হেফাজত করে একজন পুরুষ যখন কোনো মহিলাকে দেখে যদি তখন তার মাথায় কোনো খারাপ চিন্তা আসে সে মাথা নিচু করে নেবে পরের আয়াত বলছে মহিলাদের সুরানুর অধ্যায় চব্বিশ আয়াত একত্রিশ মুমিন নারীদের বলো তারা যেন দৃষ্টি সংযত রাখে লজ্জাস্থানে হেফাজত করে কোন পুরুষকে দেখে তার মনে বাজে চিন্তা আসলে মাথা নিচু করবে তাহলে এখন কিভাবে একজন মুসলিম টেলিভিশন দেখে যেখানে মহিলাদের দেখানো হয় হিজাব ছাড়া অভদ্রভাবে তাদের অনেকে যেভাবে পোশাক পরে সেটা শরীর ঢাকার বদলে প্রদর্শনী করে বেশি আর আপনি দেখবেন যে বেশিরভাগ টেলিভিশন চ্যানেলগুলোতে নিরানব্বই পার্সেন্টের বেশি টিভি চ্যানেলগুলো নিরানব্বই পার্সেন্টের বেশি হচ্ছে হারাম ইসলামিক দৃষ্টিভঙ্গিতে হয়তো লোকে বলবে নিউজ চ্যানেল তো দেখা যায় সেখানেও দেখবেন যে মহিলারা যেভাবে খবর পড়ে কোনো রকম হিজাব মেনে চলে না আর যে অশালীনতা দেখানো হয় এটা খুবই ক্ষতিকর এ নিয়ে কিছু রিপোর্ট আছে সময় পেলে পরে বলবো আর দ্বিতীয়টা হচ্ছে অশালীনতা টিভি চ্যানেলগুলোতে তিন নম্বর হচ্ছে অপব্যয় করা টিভি চ্যানেলগুলোতে অনেক বিজ্ঞাপন দেখবেন সেগুলো দেখে এমন কিছু কিনতে ইচ্ছে করে যেটার আসলে প্রয়োজন নেই হয়তো দেখলেন লেটেস্ট একটা গাড়ি এসেছে মার্কেটে তখন কেনার ইচ্ছে হয়ে গেল অথবা বড় একটা বাড়ি কিনলেন প্রয়োজন নেই তারপরও খরচ করছেন এটা অপব্যয় আর আল্লাহ পবিত্রকরণে বলেছেন সুরাইসরা অধ্যায় নম্বর সতেরো আয়াত ২৬ ও সাতাশ যে তোমরা অপব্যয় করো না বাজে খরচ করো না কারণ নিশ্চয়ই যে ব্যক্তি অপব্যয় করে সে শয়তানের ভাই চার নম্বর পয়েন্ট যে এতে অনেকেই আকৃষ্ট হয় জাকজমক ব্যাপারে আর খ্যাতিতে তখন তারা এই জাকজমকে অংশও নিতে চায় অভিনেতা বা অভিনেত্রীদের দেখে তাদের মতো পোশাক পরে ভাবভঙ্গি নকল করতে চায় তারা হয়ে যায় তাদের আদর্শ হয়ে যায় হিরো নবী মোহাম্মদ ইসলাম এবং তার সাহাবিগণ তখন না পাঁচ নম্বর পয়েন্ট হচ্ছে যে টেলিভিশনে অনেক বেশি ভায়োলেন্স দেখানো হয় এতে মানুষজন প্রভাবিত হতে পারে এটা নিয়েও কিছু রিপোর্ট আছে এছাড়াও মাদকাসক্তি বেড়ে যায় ঝগড়া বিবাদ বেড়ে যায় তারা এগুলোতে সক্রিয় অংশ নেয় যে ও টেলিভিশনে দেখেছি ড্রাগস নিতে খুব ভালো লাগে যখন কম বয়সী ছেলে আর মেয়েরা এসব দেখে তারা সেগুলো টেস্ট করে দেখতে চাই এভাবে মাদকাসক্তি বেড়ে যায় মদপান বেড়ে যায় এরকম আরও অনেক কিছু এখানে আমি কয়েকটা রিপোর্টের কথা মাত্র বলছি একটা রিপোর্ট করা হয়েছিল শিশুদের উপর টেলিভিশনের প্রভাব নিয়ে উনিশশো সাল থেকে এ পর্যন্ত হাজার খানেক রিসার্চ হয়েছে শিশু আর তরুণদের উপর টেলিভিশনের প্রভাব পড়া নিয়ে এরকম একটা রিপোর্ট পেশ করা হয়েছিল সিনেট কমিটি অব জুডিশিয়ারি আমেরিকাতে উনিশশো সালে বলা হয়েছে যেহেতু এইসব বাচ্চা ছেলেমেয়েরা আর তরুণ তরুণীরা টেলিভিশন দেখে এতে করে তাদের জীবন হয়ে যায় ভায়োলেন্ট তারা হবে বেপরোয়া আর হয় অসামাজিক আর হিউস্টনে প্রকাশিত একটা রিপোর্ট বলছে সেখানে জরিপ করা হয়েছিল বিরানব্বই সালে যখন একটা শিশুর বয়স দশ বছর হয় আর সে যদি এরকম গড়পড়তা আমেরিকান শিশুর মতো টেলিভিশন অনুষ্ঠান দেখে তাহলে সেই শিশু ততদিনে দুই লক্ষ ভায়োলেন্ট দৃশ্য দেখবে আর চল্লিশ হাজার খুন চিন্তা করেন এগুলো শিশুদের মনে কেমন প্রভাব ফেলবে আমেরিকান কাউন্সিল অব পেড্রিয়াট্রিক্স এদের একটা রিপোর্ট প্রকাশিত হয়েছে দু সালে বলা হয়েছে যে শিশুদের মৃত্যু বা তরুণ বা কিশোরদের মৃত্যু শুধু ভায়োলেন্সের কারণে তার মানে হোমিসাইড সুইসাইড আর ট্রমার হার অনেক বেশি বিভিন্ন রোগের চেয়ে ক্যান্সারের চেয়েও বেশি হৃদরোগের চেয়েও বেশি ভায়োলেন্সে শিশুরা বেশি মারা যায় এছাড়া আরও একটা রিসার্চ করা হয়েছিল কাইসার ফাউন্ডেশনে দুই সালে সেখানে বলা হয়েছে যে গড়ে একজন আমেরিকান শিশু প্রতি সপ্তাহে টেলিভিশন দেখে সাড়ে চুয়াল্লিশ ঘন্টা তার মানে প্রতিদিন সে টেলিভিশন দেখে অথবা কম্পিউটারে বিভিন্ন গেমস খেলে অথবা কম্পিউটার স্ক্রিনের সামনে বসে থাকে সব মিলিয়ে প্রতিদিন সাড়ে ছয় ঘন্টা তার মানে অন্য কোনো কাজে এত সময় লাগে না টেলিভিশনের সামনে বসে থাকা আর কম্পিউটার স্ক্রিন শুধুমাত্র ঘুম বাদে ঘুমানোর সময়টা একটু বেশি লাগে এটা বাদে অন্য সবগুলো কাজের মধ্যে সবচেয়ে বেশি সময় এখানে আর শিশুদের জীবনযাত্রার উপর টেলিভিশনের যে প্রভাব পড়ে সেটা দারুণভাবে ক্ষতিকর একবার একটা রিসার্চ করা হয়েছিল যে বিভিন্ন ভিডিও অ্যালবামগুলোর প্রভাব কীরকম এরকম ভিডিও অ্যালবাম দেখবেন নাচ গান আর মিউজিক এগুলো মানুষকে আল্লাহর কাছ থেকে দূরে নিয়ে যায় সেজন্য আমি বলি কুতুয়াত শয়তান এটা একটা রিসার্চ হয়েছিল টেলিভিশনে যৌন দৃশ্য দেখানোর উপর এটাও ক্ষতিকর বেশিরভাগ চ্যানেল স্যাটেলাইট টিভি আমেরিকাতে সেগুলো পর্নোগ্রাফি ইংল্যান্ডে পর্নোগ্রাফিক চ্যানেল সবচেয়ে বেশি লাভ করে যে টিভি চ্যানেলগুলো সেগুলো হচ্ছে পর্নোগ্রাফিক চ্যানেল আর সবচেয়ে সস্তায় পর্নোগ্রাফিক চ্যানেল এখন বিনোদন চ্যানেলগুলো অশ্লীলতা দেখাতে শুরু করেছে দর্শক বাড়ানোর জন্য আর মানুষজন ধীরে ধীরে এগুলোর প্রতি আকৃষ্ট হচ্ছে ভারত বেশ রক্ষণশীল একটা দেশ প্রাচ্যের একটা দেশ বিশ বছর আগে তখন ভারতে যেসব সিনেমা তৈরি করা হতো সেখানে হয়তো কোনো প্রেমের দৃশ্য দেখাবে তখন দেখানো হতো দুটো ফুল ব্যাস বোঝানো হতো প্রেমের দৃশ্য পরবর্তীতে দেখবেন নায়ক নায়িকারা একটা গাছকে ঘিরে দৌড়াচ্ছে এটা প্রেমের দৃশ্য এখন দেখবেন তারা জনসমক্ষে চুমু খাচ্ছে সিনেমাতে এমনকি বিছানাতেও যাচ্ছে আর এটা খুব নর্মাল তাহলে এভাবে সব শুরু প্রথমে দেখানো হলো সিম্বলিক ফুল দিয়ে প্রেমের দৃশ্য তারপর এখন খোলামেলা খোলামেলা বিছানার দৃশ্য এরকম আরও অনেক অশ্লীলতা আর এই জিনিসটা এখন চলে এসেছে টেলিভিশন চ্যানেলগুলোতেও বিভিন্ন চ্যানেল যেমন ফ্যাশন টিভি ইত্যাদি সেজন্য আমরা এ ব্যাপারে সাবধান যে আমাদের স্কুলে যেসব ছাত্রছাত্রী এখানে পড়াশোনা করে আমাদের নিয়ম হচ্ছে তাদের বাসায় কোনো কেবল টিভি থাকতে পারবে না যদি পিস টিভি দেখতে চায় যদি নিজস্ব ডিশ থাকে যেখানে শুধু পিস টিভি দেখা যাবে তাহলে অনুমতি আছে তবে যদি দেখা যায় কেবল টিভি যেখানে পিস টিভির সাথে আরও একশোটা বা আশিটা হারাম টিভি চ্যানেল আছে তখন বলি দেখার দরকার নেই কারণ ইসলাম বলছে বড় ক্ষতি ঠেকাতে গেলে ছোট ক্ষতি মেনে নেওয়া যায় বড় ক্ষতি এ হারাম চ্যানেলগুলো আর ছোট উপকার এ পিস টিভি তবে সবচেয়ে ভালো শুধু পিস টিভি একটা ডিকোডারের চ্যানেলটা ধরেন এটাই ভালো আর খুব কম চ্যানেল আছে যেগুলো ইসলামিক মানুষকে নিয়ে যাবে সরল পথে খুব কম সেটা হয়তো এক পার্সেন্টেরও কম হবে টিভি চ্যানেল আল্লাহর কাছে দোয়া করে আরও ইসলামিক চ্যানেল হোক আর সেই চ্যানেলগুলো কোরআন এবং সুন্না মেনে চলবে এটা খুবই গুরুত্বপূর্ণ না হলে তারাও বিপথে চলে যাবে মিডিয়া এবং ফিল্ম ইন্ডাস্ট্রির মতো দর্শক বাড়ানোর জন্য এই চ্যানেলগুলো বিপথে চলে যেতে পারে আর দোয়া করি আমরা যেন সরল পথে থাকতে পারি এ হলো সংক্ষেপে টেলিভিশনের কিছু ক্ষতিকর প্রভাব এটার উপরে একটা লেকচার দেয়া যায় প্রিয় ভাই বোনেরা ইনশাআল্লাহ আবার দেখা হবে এখন ছোট্ট বিরতি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 কোরআনের আদেশের উপরে আমল সুন্নাতের অনুসরণ কোরআন হাদিসের মাধ্যমে আল্লাহ বলছে তাড়াতাড়ি করো শেখ হাসিম মাদানী জান্নাতে কি থাকবে আমাদের জন্য আমরা যা চাইবো তাই সেখানে পাবো তিনি নিশ্চয় হবেন সফল জান্নাত তৈরি করা হয়েছে মোত্তাকিদের জন্য কেন চলতে হবে আল্লাহর ভয় নিয়ে সব সময় দেখুন জান্নাত যাবার পুঁজি প্রতি রবিবার রাত সাড়ে দশটায় বাংলাদেশে ও রাত দশটায় ভারতে পিস টিভি বাংলায় সাহস লাগে আপনি যা বিশ্বাস করেন তার পক্ষে কথা বলতে সত্যবাদী ও ন্যায়পরায়ণ হতে সাহস লাগে সাহস লাগে মুখোমুখি হয়ে উত্তর দিতে আপনার প্রশ্ন তার সামাজিক রাজনৈতিক অর্থনৈতিক শিক্ষামূলক অথবা ধর্মীয় যাই হোক না কেন যুক্তিপূর্ণ পরিষ্কার উত্তর পেতে হলে দেখুন আপনারা সাহস করে আমাকে প্রশ্ন করুন প্রশ্ন করা সাহস করুন দেখুন প্রশ্ন করার সাহস করুন পরবর্তী অনুষ্ঠান পিস টিভি বাংলায় প্রিয় মুসলিম এবং অমুসলিম ভাই বোনেরা আসসালাম আলাইকুম এই অনুষ্ঠানে স্বাগতম রমজান আর ডেট উইথ ডক্টর জাকির আমি আপনাদের হোস্ট ইউসুফ চেম্বার্স আর আজকে আমাদের আলোচনার টপিক এই রমজান থেকে পরের রমজান আসসালাম আলাইকুম ডক্টর জাকির ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাত সবশেষে ডক্টর জাকির যদি সব মিলিয়ে বলতে চাই আপনি আমাদের পিস টিভির দর্শকদের কি উপদেশ দেবেন এবং আমরা অনেকগুলো ইন্টারভিউতে আলোচনা করেছি এই রহমতের মাস পবিত্র রমজানে যার টপিক রমজান এই কথাটা আমি প্রথম পর্বে বলেছি যে আমি যে উত্তরগুলো দেব আমি এখন একজন ছাত্র বিশেষজ্ঞ নই এই উত্তরগুলো আপনার বিভিন্ন প্রশ্নের জবাবে আমি যে উত্তরগুলো দিয়েছি এগুলো বিভিন্ন বিশেষজ্ঞের মতামত আমি নিজেকে মনে করি ছাত্র এখনও শিখছি তালে বেলম আমি এখানে যেটা করেছি সেটা হলো বিশেষজ্ঞগণের মতামতগুলো নিয়ে আলোচনা করেছি সেগুলো যাচাই করেছি আর রেফারেন্স দিয়েছি ওনারা বিখ্যাত বিশেষজ্ঞ আমরা কিছুই না আমি সেই বিশেষজ্ঞগণের কথা বলেছি যারা কোরআন হাদিস মেনে চলেছেন আর আমি এটা জানি এ ব্যাপারে আগেও বলেছি যে পবিত্র রমজান মাস নিয়ে পবিত্র কোরআনে সরাসরি মোট চারটা আয়াত আছে সুরাবাকারা অধ্যায় দুই আয়াত একশো তিরাশি আয়াত একশো চুরাশি আয়াত একশো পঁচাশি এবং আয়াত একশো সাতাশি মাত্র চারটা ডাইরেক্ট ইনডাইরেক্টলি আরও আছে বেশিরভাগ উত্তর দিয়েছি হাদিস থেকে বিশেষজ্ঞগণ কিছু উত্তর দিয়েছেন জয়ীফ হাদিস বা মৌদু হাদিস থেকে আমি সেটা করিনি আমি তাদের কথা বলেছি যারা উত্তর দিয়েছেন সহি হাদিস থেকে দর্শকদের মধ্যে কেউ কেউ হয়তো একটু হতাশ হতে পারেন তাদের খারাপ লাগতে পারে কারণ আমি যে উত্তরগুলো দিয়েছি সেগুলো তাদের মন মতো বা প্রত্যাশিত হয়নি সেজন্য আমি ক্ষমা প্রার্থী তবে সত্যি কেবল একটাই আমি এখানে যেটা করেছি বিভিন্ন মতামত যাচাই করেছি আর সেই উত্তরটা দিয়েছি যেটা কোরআন হাদিসের কাছাকাছি থাকে এটাই সব তবে এর উত্তরগুলো আমার নিজের থেকে বানানো না এই উত্তরগুলো বিভিন্ন বিশেষজ্ঞের মতামত কারণ ফতোয়া দিতে পারেন ওনারা আমি কোনো ফতোয়া দিতে পারি না আমি যেটা করেছি এগুলো সংগ্রহ করে আপনাদের সামনে বলেছি আর রেফারেন্স দিয়েছি রেফারেন্সের সময় আমি একটা দিকে খেয়াল রেখেছি আমাদের প্রশ্নোত্তর পর্বে আমি সেই হাদিসগুলো রেফারেন্স দিয়েছি যেগুলো ইংরেজিতে অনুবাদ করা হয়েছে আর কোরআনের কথা যদি বলতে হয় এখানকার উদ্ধৃতি সেগুলো কোরআনের ইংরেজি অনুবাদ থেকে আবদুল্লা ইসুফ আলী আর সহি ইন্টারন্যাশনাল আর হাদিসের কথা যদি বলতে হয় সবগুলো হাদিস ইংরেজিতে অনুবাদ করা হয়নি বেশিরভাগ কুতুবুসিত্তা অনুবাদ করা হয়েছে তবে বাকি আছে সুনান তিরমিজি এর কিছু অংশ এখনও অনুবাদ করা হয়নি আমি যে রেফারেন্সগুলো দিয়েছি এগুলো আসলে সহি হাদিসের ইংরেজি অনুবাদ সবচেয়ে কমন হাদিসগুলো আছে সহি বুখারিতে যে হাদিসগুলো বলেছি সেগুলো ইংরেজিতে অনুবাদ করেছেন মোহাম্মদ মহসিন খান প্রকাশ করেছিল দারুসালাম পাবলিকেশনস রিয়াদ সৌদি আরব এছাড়াও হাদিস বলেছি সহি মুসলিমের এই হাদিসগুলো ইংরেজিতে অনুবাদ করেছেন আব্দুল আহমেদ সিদ্দিকী আর প্রকাশ করেছে দারুল আরাবিয়া এটা লেবাননের বৈরুতে আরও হাদিস বলেছি সুনানব দাউদের আর এই হাদিসগুলো ইংরেজিতে অনুবাদ করেছেন প্রফেসর আহমেদ হাসান এটা প্রকাশ করেছে কিতাব ভবন নয়াদিল্লি ভারত এরপর সোনান আল নিসাইয়ের হাদিস এই হাদিসগুলো ইংরেজিতে অনুবাদ করেছেন মোহাম্মদ ইকবাল সিদ্দিকি এটা প্রকাশ করেছে কাজী পাবলিকেশনস পাকিস্তানের লাহোর থেকে এরপর সুনান ইবনে মাজা হাদিসগুলো ইংরেজিতে অনুবাদ করেছেন মোহাম্মদ তুফাইল আনসারি এটা প্রকাশ করেছে কাজী পাবলিকেশনস লাহোর পাকিস্তান এছাড়া আমি এখানে আরও যেখান থেকে হাদিস বলেছি সেটা মুয়াত্তা এগুলো ইংরেজিতে অনুবাদ করেছেন এফ আমিরা মাত্রাজি আর এটা প্রকাশ করেছে দারুল ফিকার লেবাননের বৈরুতে তাহলে হাদিসের এই সাতটা বই ইংরেজিতে অনুবাদ হয়েছে বিভিন্ন প্রশ্নের উত্তরে এগুলো রেফারেন্স দিয়েছি আমি সবগুলো ইংরেজিতে আছে মাঝে মধ্যে আরবি থেকে আলাদা চেক করলে কিছুটা পার্থক্য পাবেন এবাদে হাদিসের ওপর অন্যান্য বইগুলো সব আরবিতে আছে এই রেফারেন্সগুলো শুধু আরবিতে আছে যেমন সুনান তিরমিজি মাসনাদ আহমদ সুনান বাইহাক্কি তারপর মুস্তাদরাক আল হাকিম মুসান্নাফ ইবনে আবি সাইবা মুসান্নাফ আব্দুর রাজ্জাক সাহি ইবনে খুজাইমা সাহি ইবনে হেব্বান সহি তরগিব সহি জামিয়া সিলসিলা আল সহিয়া তাবরানি এরকম আরও অনেক এটা বলছি কারণ যে রেফারেন্সগুলো দিয়েছি সেগুলো যদি চেক করে দেখেন তাহলে আমার বলা উৎসগুলো আপনাদের খুঁজে পেতে সুবিধা হবে তাই আমি বলবো যে আমার সাধ্যমতো চেষ্টা করেছি আমার মতো করে যাতে করে দর্শকরা উপকৃত হতে পারেন এই পবিত্র রমজান মাসে আল্লাহ আমাদের সফল করুন আমি যা কিছু ভালো আর সঠিকভাবে বলেছি সেগুলো আল্লাহ তালার পক্ষ থেকে এবং ভুল সব কিছু আমার এবং শয়তানের পক্ষ থেকে এজন্য আল্লাহর কাছে ক্ষমা চাচ্ছি আর আল্লাহর কাছে দোয়া করছি আমাদের এবং দর্শকদের প্রচেষ্টাকে তিনি যেন কবুল করে নেন যাতে তার জন্য সংগ্রাম করতে পারি তার আরও কাছাকাছি আসতে পারি আল্লাহ এটা কবুল করুন আমিন আমিন আমিন আলহামদুলিল্লাহ আপনি সেই কথাগুলি বললেন যেগুলো আমি বলতে চেয়েছিলাম <laughs> আলহামদুলিল্লাহ আর সবশেষে আমি একটা কথা বলতে চাই এটা আমার সৌভাগ্য যে আপনার ইন্টারভিউ নিয়েছি এই দীর্ঘ বত্রিশ দিন ধরে এটা আমার সৌভাগ্য আলহামদুলিল্লাহ <laughs> শুনে খুব ভালো লাগলো আর আমার মনে হয় আমরা যে পথ চলা শুরু করেছি সেটা এর পরেও চলতে থাকবে এর পরের বছর তার পরের বছর ইনশাল্লাহ যদি আল্লাহ সুবহান তালা আমাদের সামর্থ্য দেন যাতে আমরা আল্লাহর কাজ করে যেতে পারি আল্লাহর কাজ আর প্রচার করব কোরআনের বাণী আর নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লামের সুন্নাহ পৃথিবীর সব মানুষের জন্য আর পবিত্র কোরআনে এভাবেই বর্ণনা দেওয়া হয়েছে এটাই হলো সব কথার শেষ কথা তাহলে ড জাকির জাজাক আল্লাহ আর আল্লাহ তালা যেন আপনাকে এই বত্রিশ দিনের প্রচেষ্টার জন্য পুরস্কৃত করেন আপনিও যেন পুরস্কার অসাধারণ একটি অনুষ্ঠান আমি দারুণ উপভোগ করেছি আলহামদুলিল্লাহ আল্লাহ পুরস্কার দেবেন ইনশাআল্লাহ ওয়াইয়াকুম প্রিয় মুসলিম এবং অমুসলিম ভাই ও বোনেরা পিস টিভির প্রিয় দর্শক আল্লাহ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 এ ওয়াই তিন শূন্য শূন্য শূন্য আট তিন শূন্য এক এক তিন দুই তিন শূন্য এক সোট খৌড তিন শূন্য শূন্য শূন্য আট তিন swift BIC code A R A Y GB দুই দুই টাকা পাঠিয়ে আমাদের ইমেল করুন support at peace TV dot TV peace TV মানবতার সমাধান পবিত্র রমাদানের পর এলো খুশির ঈদ উল ফিতর সকলের প্রতি ঈদের শুভেচ্ছা ঈদ মোবারক তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম পিএস টিভি বাংলা মানবতা সমাধান মানবতার সমাধান Who is going to take care of the wives? Why God created us? What is cosmic energy? The religion is the solution for the things happening all around the world. Jihad does not mean any war fought by any Muslim. Jihad basically means to strive to struggle. The Hindus and the Muslims will be united. He is not cosmic energy, he is more superior than that. Quran gives you the solution to the problems of humankind, not that we shall despise each other. That according to Japan, India will be the superpower of the world.